শুনো হে নারী জাতি আমার গান শুনো না রবের দেয়া বিধানগুলো অমান্য আর করো না রবের দেয়া বিধানগুলো অমান্য আর করো না শুনো হে নারী জাতি আমার গান শুনো না রবের দেয়া বিধানগুলো অমান্য আর করো না রবের দেয়া বিধানগুলো অমান্য আর করো না নারী জাতি মায়ের জাতি আধার রাতে আলোর বাতি নারী জাতি মায়ের জাতি আধার রাতে আলোর বাতি চলার পথে পরম সাথী তার তুলনা নাই রে নাই চলার পথে পরম সাথী তার তুলনা নাই রে নাই খোদা দিলেন তাদের প্রতি অসীম সম্মান খোদা দিলেন তাদের প্রতি অসীম সম্মান শোনো হে নারী জাতি আমার গান শুন না রবের দেয়া বিধান গুলো অমান্য আর করোনা রবের দেয়া বিধান গুলো অমান্য আর করোনা শুন হে নারী জাতি আমার গান শোনো না রবের দেয়া বিধান গুলো অমান্য আর করোনা রবের দেয়া বিধানগুলো অমান্য আর করোনা নারী ঘরের ফুলদানি সংসার সুখের মনি নারী ঘরের ফুলদানি সংসার সুখের মনি পর্দাবিহীনার চলো না নগ্ন হয়ে বের হয় না পর্দাবিহীনার চলো না নগ্ন হয়ে বের হয় না সময় থাকতে হরে তুমি হুঁশিয়ার সাবধান সময় থাকতে হরে তুমি হুঁশিয়ার সাবধান শুনো ওহে নারী জাতি আমারে গান শুনো না রবের দেয়া বিধান গুলু অমান্য আর করো না রবের দেয়া বিধান গুলো অমান্য করোনা করো শোনো হে নারী জাতি আমার গান শোনো না রবের দেয়া বিধান গুলো অমান্য করোনা রবের দেয়া বিধান গুলো অমান্য করোনা জন্নত মায়ের পদ তলে মোদের নবী গেছেন বলে জন্নত মায়ের পদ তলে মোদের নবী গেছেন বলে কিন্তু তারা বুঝে না এই কথাটা মানে না কিন্তু তারা বুঝে না এই কথাটা মানে না পর্দাবিহীন চলে রাস্তায় হচ্ছে অপমান পর্দাবিহীন চলে ঘাটে হচ্ছে অপমান শোনো ওহে নারী জাতি আমার গান শোনো না রবের দেয়া বিধান গুলো অমান্য আর করো না রবের দেয়া বিধান গুলো অমান্য আর করো না শোনো হে নারী জাতি আমার গান শোনো না রবের দেয়া বিধান গুলো অমান্য আর করো না রবের দেয়া বিধান গুল অমান্য আর করো না শোনো হে নারী জাতি আমারে গান শোনো না রবের দেয়া বিধান গুল অমান্য আর করো না রবের দেয়া বিধান গুল অমান্য আর করো না রবের দেয়া বিধান গুল অমান্য আর করো না সুন্দর সমাজ আলোকিত হবে না